বাংলা মানবতা সমাধান ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহিন থেকে পিতামাতার খেদমত করা এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখা সম্পর্কে যে অধ্যায়টি আছে এ বিষয়ে আমরা গত দর্শে আলোচনা করেছি আমরা শুনেছি আল্লাহ রব্বুল আলমিন তিনি নির্দেশ দিয়েছেন ওয়াকবা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি এহসানা আল্লাহ তালা হুকুম দিয়েছেন মানুষেরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত না করে অবিল ওয়ালি দাইনি এহসানা এবং পিতামাতার যেন সে সেবা করে এরপরে বলছেন ইম্মা ইয়াবুলুগান্না আহাদুহুমা ও কিলাহুমা তাকুল্লাহুমা পিতামাতার মধ্য থেকে যদি কোনো একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে পৌঁছে যায় বয়স বেশি হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিন তখন তোমরা তাদের সেবা করতে যে উফ শব্দ ব্যবহার করো না উফটা কখনো হয় নারাজ হয়ে বিরক্ত বোধ করো না মানুষ যখন বয়স বেশি হয়ে যায় তখন তার সেবার প্রয়োজন বেশি পড়ে এবং এটাও দেখা যায় যে মানুষ যখন ছোটবেলা থাকে বাচ্চাকাল বাল্যকাল এরপরে যুবক হয় এরপরে যখন আবার বৃদ্ধ হয়ে যায় তার চলাফেরা কাজকর্ম যেন আবার ওই ছোটবেলার বাচ্চার মতো হয়ে যায় তো অনেক সময় পিতামাতার খেদমত করতে যে অনেক কিছু সহ্য করতে হয় অসুস্থ হবে টাকা খরচ করতে হবে তাদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে তো এগুলি করতে যে তুমি উপ শব্দ করো না আজকে হাদিসটি শুনবো সেটা হলেই যে হাদিসটি থেকেই আজকের আলোচনা শুরু হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা আশা রাখে যে আল্লাহ তার রিজিককে বাড়ায় দেখ অথবা আল্লাহ তালা তার আয়ুকে বৃদ্ধি করে দেখ তার বয়সকে বাড়িয়ে দিক এটা যদি কেউ চায় ফালিয়াসিল রাহিমাহু তাহলে সে যেন আত্মীয়তা বন্ধনটা ঠিক রাখে তাহলে এর আগে আমরা শুনেছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তুমি যে তোমার নিজের পরিবারের উপর যে পয়সাটুকু খরচ করবে এমনকি নিজের স্ত্রীর মুখে যে খানা তুলে দিব এটার পিছনেও যদি আমার আল্লাহ সন্তুষ্ট বর্জন হয় তাহলে এটাকেও আল্লাহ সদকা বলে গণ্য করে দেয় আর সদকা যে জিনিসটা করা হয় আল্লাহ তালা বলছেন সদকা এটা মালকে বৃদ্ধি করে দেয় কমায় না আর সুদ এটা মালকে কমিয়ে দেয় ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ায়ুর বিস সাদাকাত সুদ এটা বরকতকে কমিয়ে দেয় আর সদকা যেটা আল্লাহ রাস্তায় যেটা খরচ করা হবে এর দ্বারা আল্লাহ তালা সম্পদকে আরও বৃদ্ধি করে দেয় এরপরে যে হাদিসটি আছে লম্বা হাদিস যে বিষয়ে আমরা ইতিমধ্যেই আলোচনাও শুনে আসছি এটা ডবল আসছে হাদিসটা সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি সেটা হলে আবু তালহা আল আনসারি রাজি আল্লাহ আনহু উনি বলেছিলেন যে যখন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন যে পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান না করলে তোমরা নিকি পাবা না তো তখন ওনার যে একটা বাইরাহা নামে একটা মুর্শিদ নবাবির সামনে যে বাগানটি ছিল তো উনি বলেছিলেন আয় আল্লাহ রসুল সালাম আমি আল্লাহর জন্য অক্ষ করে দিলাম এবং এর বিনিময়ে আমি স্বভাব চাই তো আল্লাহ নবী বলছিলেন দেখো এটা তো একটা ভালো মূল্যবান সম্পাদের জিনিস তো তুমি এইভাবে পুরাটাই আল্লাহ রাস্তায় না দিয়ে তুমি এটা কাজ করো তোমার নিজের আত্মীয়দের মধ্যে এটা বন্টন করে দাও তো আবু তালহা রাজি আল্লাহ তালানহু উনি কী করেছিলেন ওনার চাচাতো ভাই এবং নিকটতম আত্মীয়দের মধ্যে এই জিনিসটা বর্ণন করে দিয়েছেন তো সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম যে আল্লাহর রাস্তায় দান খরাত করতে যে আমাকে প্রথমে দেখতে হবে যে আমাদের নিজেদের মধ্যে কোনো গরিব আছে কিনা আত্মীয়দের মধ্যে গরিব আছে কিনা ভাই বেড়াদের মধ্যে কোনো অসহায় আছে কিনা তাদের হক বেশি এবং তাদের প্রতি যদি আমরা সাদকাও করি জাকাতও দেই তাহলে ডবল নেকি একটা হলো সহযোগিতা করার আর আরেকটা হলো আত্মীয়তা করার ডবল নেকি পাওয়া যাবে এ বিষয়ে আগের যে হাদিসটি আছে আন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহুমা কল আকবাল রজুলুন ইলা নবীল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ফাকাল উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদি আবদাকিল আজরা মিনাল্লাহি তাআলা আব্দুল্লাহ বিন ওমর বিন আস রাজিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লামকে বলছে হে আল্লাহ নবী সালাম আমি আপনার হাতে বায়াত করতে চাচ্ছি কিসের জন্য হিজরতের জন্য এবং জেহাদের জন্য যেখানে যেতে বলবেন চলে যাব এবং জেহাদের জন্য আপনার হাতে আমি শপথ করছি আমি জেহাদ করতে চাই আল্লাহ নবী সালাম বললেন ফাহাল্লা কামিন ওয়ালিদাইক আহাদুন হাইয়ুন হে যুবক তোমার কি কোনো পিতামাতার মধ্যে কেহ কি জীবিত আছে আল্লাহ আকবর কলা ওই ব্যক্তি বলল নাম বাল কিলা হোমা হ্যাঁ হে আল্লাহ রসুলাম পিতা মাতা দুইজনই বেঁচে আছে কয়লা তখন আল্লাহ নবী সালাম বললেন ফাতাবদাকিল আজরা মিনাল্লাহ তালা বলছে তুমি কি সত্যি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় জিহাদ করতে চাচ্ছ প্রতিদানের আশায় সওয়াবের আশায় তার সন্তুষ্টর জন্য কয়লা বলছেন হ্যাঁ তার সন্তুষ্টর জন্য কয়লা বলছেন ফারজি ইলা ওয়ালিদেক ফা আহসিন হুমা তো তিনি বললেন তাহলে তুমি যদি সত্যি আল্লাহ সন্তুষ্ট চাও তাহলে তোমাকে জেহাদে না যেয়ে তোমার পিতামাতা যেহেতু জীবিত আছে তাদের সেবার প্রয়োজন তুমি যে তাদের সেবা করো তাহলে এই হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো জেহাদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটাকে ইসলামের সবচেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন আমল বলা হয়েছে কারণ সেখানে নিজের যান পর্যন্ত মানুষ দিয়ে দেয় তো এর চেয়ে বড় আর কি হতে পারে এবং একজন মুজাহিদ সম্পর্কে বলা হয়েছে যে সে যে অবস্থায় সে শহীদ হবে তাকে গোসল না করে ওইভাবেই তাকে কবর দেওয়ার জন্য কারণ কেয়ামতের দিন সে ওই অবস্থায় আল্লাহ সামনে উঠবে শরীরে যেখানে তীরের আঘাত লেগেছে তরবারির আঘাত লেগেছে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াবে তো রক্ত দেখতে রক্তর মতো মনে হবে কিন্তু তার গন্ধটা হবে মিষ্কম্বরের গন্ধ তো আল্লাহ তারা যখন তার বান্দাকে এই অবস্থায় দেখবে ক্ষত বিক্ষত অবস্থায় এবং সে জখমি অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবে তো আল্লাহ তার সাথে কি হিসাব নেবে নিজের জান দিয়ে দিয়েছে আল্লাহ তোমার দিনের জন্য আর কিছু বলার আছে কিন্তু তারপরেও আল্লাহ নবী বলছেন সে যদি কারো কাছে ঋণই থাকে তাহলে এই ঋণটার বিষয়ে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে এবং ঋণ তাকে পরিশোধ করতে হবে তো আল্লাহ তালা যদি কোনো বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা এর জন্য অসম্ভব কিছু নয় কিন্তু তারপরেও দুনিয়ায় আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে ঋণ যত সম্ভব বোঝা এটা ঋণ রেখে যদি মারাও যায় তাহলে যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে সে আমার পরিবারের উপরে সে জুলুম করবে বাচ্চা কাচ্চার উপর নির্যাতন করবে তার চেয়ে বেশি ভালো ঋণ যত কম নেওয়া যায় বিশেষ করে আমরা যারা আজকাল সমাজে ঋণ প্রথাটা চালু হয়েছে এবং সেখানে সুদের উপর ঋণ নিয়ে থাকি আমার যতই অপারকতা হোক না কেন কিন্তু এত অপারকতা আমার আসে নাই যে আমি যদি ঋণ না নেই তাহলে না খেয়ে মরে যাব এমন অবস্থা নেই আমরা যদি আল্লাহর উপর ভরসা করি যে ঠিক আছে ঋণ না নিই আমি চাকরির চেষ্টা করব। বিদেশ যাওয়ার চেষ্টা করব। বিশ্বাস একিন নিয়ে যদি কেউ কাজ করে আল্লাহ তাকে যে দুনিয়ায় বরকত দিবে এতে কোনো সন্দেহ নাই ইনশা আল্লাহ তা তো এই সাহাবিকে আল্লাহ নবী বললেন জেহাদের মতো এরকম গুরুত্বপূর্ণ এবাদতে তোমার যাওয়ার ইচ্ছা কিন্তু তোমার পিতামাতা যেহেতু জীবিত আছে তাহলে তোমার এখানে যাওয়ার দরকার নেই তুমি জেহাদ তোমার পিতামাতার যায় সেবা করো অফি রেওয়ায়তিল্লাহমা জা আরাজুল ফাস্তা আজানাহু ফিল জাহাদ কল আ হাইউন ওয়ালিদা কল নাম কল আ ফাফি হিমা আছে আচ্ছা, ফাজাহিদ ওই ঘটনায় আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেছে যে জেহাদে যাবো বলছে তোমার পিতামাতা আছে কিনা বলছে আছে তাহলে তুমি তাদের সেবা করো وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ওমান কতানি কতাহুল্লাহ মোত্তাফাকুন আলাই আয়সা রাজি আল্লাহ তালানহা তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ রেহাম রাহাম যেটা অর্থাৎ আত্মীয়তা বন্ধন যে জিনিসটা পরস্পর সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহর আরসের নিচে সে অবস্থান করছে লটকি আছে আল্লাহর আরস ধরে তাকুল এবং সেই সম্পর্ক আল্লাহকে বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ যে আমাকে ঠিক রাখবে আল্লাহ তুমি তাকে ঠিক রেখো অমান কাতানি কাতাহুল্লাহ আয় আল্লাহ আমাকে যে ভঙ্গ করবে আমাকে যে ছিন্ন করবে আল্লাহ তুমি তাকে ছিন্ন করে দাও তাহলে আত্মীয়তা বন্ধনের মাধ্যমে অনেকে মনে করি বাড়িতে আত্মীয় আসলে বিরক্ত বোধ করি খরচ হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এর ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে কত বরকত আছে এটা আমরা জানতে পারলাম সম্মানিত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 الله عليه وسلم قال ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها رواه البخاري আবদুল্লাহ বিন আমর বিন আস রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তিই নয় যে নাকি এহসানের বদলে এহসান করে উপকারের বদলে উপকার করা সে আত্মীয়তা ঠিক রেখেছে তাই আমি ঠিক রাখলাম সে আমার সঙ্গে লেনদেন করতেছে তাই আমি করলাম সে আমার প্রতি অনুগ্রহ করে তাই আমি করলাম অর্থাৎ নেকির বদলে নেকি উপকারের বদলে উপকার বলছেন এটার নামই যে আত্মীয়তা বন্ধন ঠিক রাখা তা নয় ওয়ালাকিন্নাল আল ওয়াসিল আল্লাদি ইদা কতাত ওয়াসালাহা কিন্তু আত্মীয়তা বন্ধন ঠিক রাখার পরিপূর্ণ যেটা মাপকাঠি সেটা হলো এই যে কেহ যদি তোমার সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন করতে চায় কিন্তু তুমি তারপরেও তার সাথে আত্মীয়তা ঠিক রেখে চলো অর্থাৎ আমি চাই আমার মুক্তি আমি চাই আমার লাভ সেখানে আমার কোনো আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমার সাথে সম্পর্ক যদি সে বিচ্ছিন্ন করতে চায় তাহলে এটা তার ব্যাপার কিন্তু আমার পক্ষ থেকে যেন কোনো রকম ত্রুটি না হয় আমার পক্ষ থেকে যেন তার সাথে কোনো রকম সম্পর্কের শূন্যতার যেন কোনো কাজ না হয় উম্মুল মিনিন মাইমানা বিন আল হারিস রাজি আল্লাহ তালানহা তিনি বলেন তিনার কাছে একজন কৃত দাসী ছিল কৃত দাসী ছিল তো সেই কৃত দাসটি যেহেতু তিনি আল্লাহ নবীর স্ত্রী তো বলছেন আল্লাহ নবী সাহাশালামকে আমি না বলেই সেই কৃত দাসকে আমি আজাদ করে দিয়েছি মুক্ত করে দিয়েছি ফালাম্মা কানা ইয়ৌমু হাল্লাদি ইয়াদুরু আলিহা ফিহি আল্লাহ নবী সাহাশালাম যেই দিন ওনার আমার বাড়িতে আসা ছিল এবং উনি যখন আমার বাড়িতে আসলেন কহালাত উম্মুল মিনিন মাইমুনা বিন হারিস তিনি বলছেন আশাহার তয়া রসুল্লাহ ইন্নি আতাকতু ওয়ালিদাতি হে আল্লাহ নবী সাল্লাম আপনি কি অনুভব করছেন যে আমি আমার এই দাসীটাকে আজাদ করে দিয়েছি মুক্ত করে দিয়েছি তাকে তো দেখতে পাচ্ছেন না এটাকে অনুমান করছেন কওয়ালা তিনি বললেন আও ফালতি সত্যিই তুমি তাই করেছ তোমার কাজের মেয়েটাকে সত্যি তুমি তাকে মুক্তি করে দিয়েছ কওয়ালা তিনি বললেন নাম হা কলা আল্লাহ নবী বললেন আমা ইন্না কিলাউ আতাই আখওয়ালাকি কান আদাম আলী আজরিক মোত্তাফাকুন আলী বলছেন ঠিকই আছে মুক্তি করে দিয়েছ ভালো তবে তুমি যদি তাকে সেই দাসীটাকে তোমার কোনো মামাদেরকে দিতে তোমার কোনো আত্মীয়দেরকে দিতে হয়তো এমন হতে পারে তুমি তাকে মুক্ত করে দিলে কিন্তু তোমার আত্মীয়র মধ্যে হয়তো কোনো ব্যক্তির প্রয়োজন আছে তাদের কাছে সেই দাস কেনার মতো সমর্থন নাই তো তুমি যদি তাদেরকে দিতা তাহলে তুমি তো মুক্ত করার স্বভাবও পেয়ে যেতা এবং আত্মীয়তা বন্ধন বা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তারও সব পেয়ে যেত ওয়ান আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুমা قالت قدمت علي أمي وهي مشركة في أهد رسول الله صلى الله عليه وسلم فاستفتيت رسول الله قلت قدمت علي أمي وهي راغبة أفأصل أمي কলা নাম সিলি উম্মাকি আসমা বিনতে আবি বাকর আবি বাকরের মেয়ে আসমা রাজি আল্লাহ তালানহা তিনি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী সাল্লাম কদিমা তালাইয়া উম্মি ওয়াহিয়া মুশরিকা আমাকে সাক্ষাৎ করতে এসেছে আমার মা কিন্তু সে একজন মুশরিক মানুষ ফি আহাদি রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের জামানাই ফাস্তাফ তাই তু রসুল আল্লাহ তো আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম কুলতু কদিমা তালাইয়া উম্মি ওয়াহিয়া রাগিবা আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তো আমি কি তার সঙ্গে সদাচরণ করব। দেখছেন কেমন ইমান কে আসছে জন্মদাতা মা হয়তো বহুদিন পর দেখা করতে আসছে তার মা তার সাথে আর সন্তানের কাছে যখন মা আসে এক মাস দুই মাস তিন মাস পর দেখা করার জন্য তাহলে সেই সন্তানটা কত খুশি হয় মার সঙ্গে দেখা করবে তাই না বিশেষ করে মহিলারা মার প্রতি অনেক দুর্বল তাহলে আসমা বিনতে আবি তার মনও চাচ্ছে যে মাটা আসছে দেখা করার জন্য কিন্তু তারপরেও পারমিশন দিচ্ছে আল্লাহ রসুলের কাছ থেকে কি জানি আমাদের ধর্মে এটা জায়েজ আছে কি না তার মানে কি যে মায়ের এত শত ভালোবাসা থাকার পরেও ইসলাম যদি অনুমতি দেয় তাহলে আমি সাক্ষাৎ করব ইসলাম যদি অনুমতি না দেয় তাহলে ওই ভালোবাসা নিচেই রয়ে যাবে ইসলামকে মাথায় রাখবে কিন্তু ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলে এই যে দেখো তোমার মা যদি চো সে মুশরিকা হোক না কেন তোমার সঙ্গে যেহেতু সাক্ষাৎ করতে আসছে বলছে নাম সিলি উম্মাকি তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো তার সেবা করো তাকে খেদমত করো তার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে এই অবস্থায়ও যদি পিতামাতাদেরকে সেবা করতে হয় তাহলে যেই পিতামাতা আজকে আমাদের জন্য এত কিছু করেছে চলার মতো ক্ষমতা ছিল আমি কি নিজে খেতে পারতাম না আমার মা আমার মুখে জোর করে তার দুধটাকে মুখে দিয়ে আমাকে চোষানোর চেষ্টা করেছে একবার নয় দুইবার নয় দশ বার নয় আস্তে আস্তে আমাকে খাওয়া শিখাছে এরপরে আমাকে চলা শিখিয়েছে এরপরে আমাকে লালন পালন করেছে আমাকে দেখে শিক্ষা দিয়েছে কত তাদের উপর এহসান আমাদের উপর এহসান আছে এই জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এ বিষয়ে আমরা যেন মনে করি যে এটা হলো আমাদের ইমানের দায়িত্ব এটা করা ছাড়া খেদমত করা ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়া অসম্ভব আল্লাহ নবী সালাম বলছেন যে হে মহিলাগণ তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খয়রাত করো দান করো আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী তখন বলল ইন্না কারাজুলুন খাফিফুন জাতিল ইয়াদ হে আবদুল্লাহ বিন মাসুদ তার স্বামীকে বলছে আপনি একজন গরিব মানুষ আপনার কাছে যে সম্পদটুকু আছে জীবনযাপনের সম্পদ এটা একেবারে স্বল্প সম্পদ আছে আপনার কাছে আর আল্লাহ নসুল সাল্লাম আমাদেরকে সদকা করার জন্য বলেছেন ফাতিহি ফাস আলহু আপনি একটু যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করুন যে আমি আপনাকে সদকা করতে পারবো কি না জাকাতের টাকা আমি আপনাকে দিতে পারবো কি না কে বলছে স্ত্রী স্বামীকে বলছে ফাইন কানা আননি ওয়া ইল্লা সারাফতুহা ইলা গায়রিক এটা যদি জায়েজ হয় তাহলে আপনাকেই দিব আর যদি জায়েজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে দেবো ফকাল আবদুল্লাহ বাল ইতি আনতি তুমি যাও আমাকে আর পাঠাবে না তুমি যে জিজ্ঞাসা করো আল্লাহ নবীকে উনি কি বলেন বলছেন আমি যখন আল্লাহ নবী সাল্লামের দরজায় গেলাম তো দেখি যে আমার মতো এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আর একটা মহিলাও আল্লাহ নবীর দরজা দাঁড়িয়ে আছে এবং সেও এটা জিজ্ঞেস করতে চাচ্ছে ওকানা রসুলাম কদ উলকিয়ত আলিহিল মাহাবা বলছে আল্লাহ নবী সাল্লাম ওনার যে আল্লাহ তালা ওনাকে যে রব দবদবা দিয়েছিলেন যে ওনাকে দেখলে ওনার সামনে কিছু কথা বলতে ভয় লাগতো আমাদের তো কি বললাম ফখারাজ আলাইনা বেলাল বেলাল রাজি আল্লাহ তালু আমাদের মাঝে উপস্থিত হলেন বলছে আপনি যে একটু আল্লাহ নবীকে বলেন যে দুটা মহিলা আসছে আপনার দরজায় তারা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চায় আতুজি সদাকাত আনহুমা আলা আজওয়াজিহিমা ওয়ালা ইতামিন ফি হজুরহিমা বলছেন তারা স্ত্রীরা যদি তার স্বামীর প্রয়োজন হয় তাহলে তাহলে তাদের উপর কে সৎকা করতে পারবে কি না অথবা তাদের অধীনে যে সমস্ত সন্তানেরা আছে তাদের প্রতি সে সৎকা করতে পারবে কি না এ বিষয়টা একটু প্রশ্ন করেন আল্লাহ নবীর কাছে ওয়ালা হুমান মান্নাহনু তাকে আগে বলবেন না যে আমরা কে ফাদাখালা বেলাল আল্লাহ রসুল রসুল্লাহাম ফাসা আলাহু বেলাল আজ আল্লাহ তালু আল্লাহ রসুলের নিকটে গেলেন এবং ওনাকে বিষয়টা জিজ্ঞেস করলেন রসুল রসুলাম মান হুমা তো আল্লাহ নবী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে ওই দুইজন মহিলা কে সে বলল যে আমরা কে আগে বলার দরকার নেই কিন্তু আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করে ফেলতে সে বলতে হবে বলে সে কারা দুজন কারা ওমান হুমা কলা ইমরাতুমিন আনসার ও জাইনাব একজন হলো আনসারি মহিলা আর একটা হলো জাইনাব ফকল রসুল্লাহাম আই জিয়া নিবি হিয়া বলছে কোন জাইনাব কলা ইমরাতু আবদুল্লাহ বলছে আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী ফকল রসুল্লাহ আল্লাহ রসুল বললেন লাহুমা আজরানি আজরুল কারাবাতি ও আজরুল সাদাকাতে তাদেরকে বলে দাও যে তারা তাদের স্বামীকে দান করতে পারবে সুহান বলছে তারা যদি তার স্বামীকে দেয় তাহলে দুই নেকি একটা হলো সদকা করার নেকি আর একটা হলো তার একান্ত আপনজনের সেবা করার নেকি এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো এই যে স্ত্রীর ভারণ পোষণের দায়িত্ব কার স্বামীর কিন্তু স্বামীর ভারণ পোষণের দায়িত্ব স্ত্রীর নয় বিধায় স্বামী স্ত্রীকে দেখবে সর্ব অবস্থায় এখন স্ত্রী যদি গরিব হয় স্বামীর টাকা বেশি আর স্বামী যদি তাকে জাকাত দেয় চলবে না জাকাত কেন খাবে খাবে না সে জাকাত কারণ তার তোমার দায়িত্ব তুমি তাকে তুমি যে খাবে তাকে তা খাওয়াও তুমি যে পড়বে তাকে সেটা পড়াও কিন্তু স্বামী গরিব স্ত্রী ধনী এরকম আজকাল সমাজেও দেখা যায় অনেক সময় গরিব মানুষ কিন্তু হঠাৎ করে মাসালা বড় বাড়িতে বিয়ে সেদু হয়ে গেছে এখন বাপের জমি পেয়েছে বহু বহু সম্পদ স্ত্রী পেয়ে গেছে এটা ভালো একটা প্রশ্ন তাহলে এই গরিব স্বামীকে স্ত্রী দান করতে পারবে কিনা শরীয়তে জায়েজ কেন জায়েজ যে স্বামীর উপর খরচ করার দায়িত্ব স্ত্রীর নয় ঠিক আছে আর একটা জিনিস বোঝেন পিতামাতা যদি ধনী হয় আর ছেলে যদি গরিব হয় তাহলে পিতামাতা জাকাতটা ছেলেকে দিতে পারবে কারণ ছেলে যদি বড় হয়ে যায় ছোট হলে তো তাহলে হবে না বড় হয়ে গেছে এখন ছেলে নিজেই স্বয়ংসম্পন্ন তাহলে এই ছেলেকে এই ছেলেকে ভারণ পোষণের দায়িত্ব পিতার নাই বিধায় পিতা ইচ্ছা করলে তার জাকাতের টাকা তাকে দিতে পারবে কিন্তু ছেলে ছোট হোক যুবক হোক বা যে অবস্থায় হোক না কেন ছেলে কোনো মতেই পিতাকে জাকাত দিতে পারবে না কারণ ছেলে এবং ছেলের যা আছে সব কিছুর মালিক তো তার পিতাই তো আল্লাহ নবী সাম বললেন যে এই মুহূর্তেও তাহলে বুঝে আসলো যে যদি স্ত্রী স্বামীকে দিতে পারে তাহলে নিজের যে কোনো সাদাকা যেটা আছে এটা আপন জনদের মাঝেই যদি প্রয়োজন হয় এটা দেওয়ার স্বভাব বেশি সৎকার করারও স্বভাব পাওয়া যাবে এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখাটারও স্বভাব পাওয়া যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এ বিষয়ে বাকি আলোচনা পরের দশে আসবে ইনশাআল্লাহ তালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান